সবুজ শ্যামলে অপরূপ লীলা ভূমি স্রষ্টার অপার দান লাখো লাখো আদমের শাহাদাতে সিঞ্চিত আমার এই প্রাণোদ্যান দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ মহিরহ পল্লবে পাখিদের কল্লোল স্বর্গের সন্নিবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই শান্ত বিমল মাটি সবুজ মায়াবি হাসি লক্ষ প্রাণের হৃদয় বিনার সুর ধন্য ধন্য রবে বিমুগ্ধ উৎসবে এখানে জীবন সুমধুর এই শান্ত বিমল মাটি সবুজ মায়াবি হাসি লক্ষ প্রাণে হৃদয় বিনার ধন্য ধন্য রবে বিমুগ্ধ উৎসবে এখানে জীবন সুমধু আমি বাংলার মহে মহিমান্বিত বাংলায় হব নিঃশেষ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই স্বর্গমোহন ভূমিচরণ একেছে চুমি শহীদ গাজী আর অজস্র পুণ্যাতার পরতে পরতে আঁকা যাদের আবির রেখা বিস্তৃত আজ বাংলা এই স্বর্গমোহন ভূমিচরণ একেছে চুমি শহীদ গাজী আর অজস্র পরতে পরতে আঁকা যাদের আবির রেখা বিস্তৃত আজ বাংলা অনুভবের গহনে গোতাই খুঁজে পাই গর্ব আবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সবুজ শ্যামলে অপরূপ লীলা ভূমি স্রষ্টার অপার দান লাখো লাখো আদমের শাহাদাত সিঞ্চিত আমার এই প্রাণদান দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ মহিরহ পল্লবে পাখিদের কল্লোল স্বর্গের সন্নিবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ